আমরা সোনালী শিশু অনুষ্ঠানে শিশুদেরকে ইসলামিক ব্যক্তিত্বে পরিণত করতে হলে তাদের মাঝে আসই আকিদা কিভাবে আমরা তৈরি করে দেব সেই বিষয়ে আলোচনা করছিলাম আমরা অনেকগুলো মূল নীতি নিয়ে আলোচনা করেছি আজকে পঞ্চম মূল নীতি তিনি আমরা আলোচনা করব যে মূল নীতিতে আমরা বলবো যে শিশুদের মাঝে সহি আকিদা তো আমরা বিভিন্ন পদ্ধতিতে সেটি আমরা বলেছি যে প্রথমত কালিমাত তাওহিদ তাদেরকে শেখানো দুই নম্বর হচ্ছে আল্লাহর ভালোবাসা তাদের মাঝে ঢুকিয়ে দেয়া আল্লাহ সুবহানুয়া আল্লাহর পরিচয় আল্লাহর কাছেই চাইতে হবে সব কিছু তার মাধ্যমে ঘটে তিনি সব কিছু দেখেন জানেন এগুলো তাদেরকে বুঝিয়ে দেয়া রসুলামের ভালোবাসা এবং সাহাবাইকারাম রাসুল ইসলামের পরিবার পরিজনের ভালোবাসা এবং তো আমরা আলোচনা করেছিলাম তাদেরকে কোরআন শিখিয়ে দেয়া কোরআনের সাথে তাদেরকে পরিচিত করিয়ে দেয়া কোরআনের হাফিজ তাদেরকে বানানো কোরআন কোরআনের হেফস দিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা সেই চারটি বিষয় আজকে পঞ্চম বিষয় আমরা বলছি যে তাদেরকে যেই দেয় আমরা শেখাবো তার উপর তারা যাতে সুদৃঢ় থাকে এই প্রশিক্ষণ তাদেরকে প্রদান করা শুধুমাত্র শিখলাম দেন উই ফরগেট ইট আমরা শিখলাম কিন্তু সেটি আমরা পরবর্তীতে ভুলে গেলাম অথবা উই আমরা সেটিকে মুখস্থ করি বা আমরা শেখি দেন উই ডোন্ট প্র্যাকটিস আমরা সেটার প্র্যাকটিস করি না এমন যাতে না হয় এটি আমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে এখানে এখন আমরা সেজন্য যে বিষয়টি এবার আপনাদের সামনে উপস্থাপন করতে চাই তা হচ্ছে যে তাদেরকে এই কাজের উপর মূলত আমাদেরকে অত্যন্ত সুদৃঢ় রাখার জন্য আমাদেরকে কাজ করতে হবে এই জায়গায় আমরা দেখি যে শিশুদেরকে তাদের কার্যকলাপে তাদের আকিদার উপর তাদের বিশ্বাসের উপর তাদের ইমানের উপর তাদের ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখতে সাহাবাই কামরাদি আল্লাহ তাল আনহুম তারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রাজি আল্লাহ তাল আনহম তারা তাদের সন্তানদেরকে এর উপরে প্রতিষ্ঠিত রাখতে তারা পথ প্রদর্শন করেছেন এবং আমরা সেখান থেকে আমাদের নিজেদের জন্য কিছু রসদ গ্রহণ করতে পারি রাসুল্লাহ সাল আলী ওসাল্লামের বা সাহাবাই কালামদের কয়েকটি দৃষ্টান্ত আমরা বর্ণনা করবো তারা শুধু কোরআনের একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন স্থাপন করি যেটি আমরা আগেও আলোচনা করেছিলাম যেমন আসহাবুল উখদুদ অর্থাৎ ওই যে গর্ত করে যেখানে আগুনের সুরা আল বুরুজ আল্লাহ কুতিলা আসহাবুল উখদুদ ওয়াকুদ কৌদ ওহম আলামা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ এই যে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া যাদের কথা বর্ণনা করেছেন মুসলিম শরীফে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা থেকে ঘটনাটি বর্ণিত হয়েছে এভাবে যে রাসূল বলেছেন কানা মালিকুন ফিমান খানা কানা তোমাদের পূর্ব লোক অর্থাৎ বনি ইসরাইলে এমন একজন সেই যুগে এমন একজন রাজা ছিলেন এবং এটি মূলত ইয়েমেনের এক এক তৎকালীন এক ইয়াহুদি এক ইয়ের ব্যাপারে বলা হয় যে সে কিভাবে মানুষদেরকে অত্যাচার করেছিল তাদেরকে হত্যা করেছিল সেই বিষয়ে এখানে মূলত আলাপ আলোচনা করা হচ্ছিল যাই হোক না কেন সেখানে একজন রাজা ছিল তৎকালীন মূলত যেই ব্যক্তিকে কেন্দ্র করে যে শিশুকে কেন্দ্র করে এই ঘটনা ঘটছে তিনি হচ্ছেন হজরত ঈসা আলি সালাতামের দিনের উপর ইসলাম গ্রহণ করেছিলেন তার উপর ভিত্তি করে এই ঘটনাটি ঘটেছে যাই হোক আমরা এই বিষয়ে আগে কোনো এক পর্বে বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা সংক্ষেপে যদি এই কথা বলি যে সেখানে ওই যে রাজা এই রাজা একবার রাজার আসলে একজন একজন আপনার আপনার জাদুকর ছিল এই জাদুকর বৃদ্ধ হয়ে যায় জাদুকর এবার রাজাকে বলে যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি অতএব আমি যে জাদু দিয়ে আপনাকে সহযোগিতা করতাম এটি আমি একজনকে শিখিয়ে দিতে চাই যে আমার মৃত্যুর পরে যে এই কাজটি করবে আপনাকে সহযোগিতা করার জন্য তখন তিনি বলেন তাহলে আমাকে একটা যুবক বা একটা ছেলে দিন যাকে আমি এটি শেখাবো একটা ছেলেকে রাজা এবার নির্ধারণ করেন খুবই বুদ্ধিমান মেধাবী এরকম একটা ছেলে বেছে নিয়ে আসা হলো তাকে জাদু শেখানো হবে এই ছেলে প্রতিদিন এই জাদুকরের কাছে যেত জাদু শেখার জন্য ছেলে যখন জাদুকরের কাছে যেত এই প্রতিমধ্যে একজন রাহেব রাহেব মানে হচ্ছে একজন পাদ্রি তৎকালীন যুগের কথা বলছি তো এটি খ্রিস্টান ধর্মের প্রতি তিনি মানুষকে আহ্বান করতেন এরকম একজন পাদ্রী সেখানে বসে তিনি দিনের ইসলামের কথা তিনি মানুষকে শোনাতেন ইসা আলি সাল্লাতামের দিনের কথা মানুষকে শেখাতেন তো এই দিক দিয়ে যখন তিনি যাচ্ছিলেন এই শিশু একদিন তার মনে পড়ল মনে হলো যে পাদ্রি আসলে কি শেখে একটু শুনি তো তার কথা শুনে তার খুবই ভালো লাগলো এবং তিনি এবার প্রতিদিন কি করতেন ওই জাদুকরের কাছে যেতেন জাদু শেখার জন্য প্রতিমধ্যে তিনি এখানে এই পাদ্রির কাছে তিনি বসতেন এরপর পাদ্রি তাকে বোঝালো জানালো যে এই এই যে সেহের বা জাদু এটা হারাম এটা শেরেক এটি কফরি কোনোভাবেই এইগুলো শেখা যাবে না অতএব এই শিশু মনে করলো যে তাহলে এটা আর শিখবে না সে কিন্তু তাকে তো জাদুকরের কাছে যেতে হয় কারণ তার বাবা মা তাকে জিজ্ঞেস করবে জাদুকর তাকে জিজ্ঞেস করবে আবার রাজা এই ব্যাপারে খবর নেবে বাদশাহ ব্যাপারে খবর নেবে তখন কি এই জন্য জাদুকর এর কাছে যখন তিনি যাচ্ছেন এই যে এই রাহে পাদ্রি অর্থাৎ এই স্কলার এই দাঁড়ি তাকে বলে দিতেন তুমি পাদ্রির কাছে যেতে তো তোমার দেরি হবে তুমি আমার কাছে আসবে দিন শিখবে ওইখানে যেতে তোমার যদি দেরি হয় তাহলে সেখানে তুমি গিয়ে বলবে যে আমি আমার পার্সোনাল পারিবারিক কিছু কাজে আটকে গিয়েছিলাম আর যখন তোমার বাড়িতে যেতে আবার এই জাদুকরের কাছ থেকে তিনি যখন বাড়িতে ফিরে যেতেন তখন আবার পাদ্রির কাছে আসতেন এবং ওইখানে বাড়িতে ফিরে গেলে বাবা আমার কাছে গিয়ে তুমি বলবে যে আমি ওইখানে জাদুকরের কাছে আমি আটকে গিয়েছিলাম এইভাবে তুমি তোমার সময়গুলো অব্যাহত রাখো এভাবে দেখা গেলো এইভাবেই এই জাদু এই জাদুকরের কাছ থেকে সে জাদু শেখার পরিবর্তে সেখানে সামান্য কিছু শিখছে মূলত সে দিন ইসলাম আল্লাহ এবং দিন সম্পর্কে সে এই পাদ্রির কাছ থেকে সব শিখে নিল কিন্তু তার মধ্যে কিন্তু কনফিউশন কাটেনি আসলে যে জাদুকর যা বলছে তাই ঠিক নাকি ইনি যা বলছেন তা ঠিক এরকম একটা ছোট মানুষ তো এটা দিতে ধন্দ তার মধ্যে নিশ্চয়ই ছিল একবার তিনি রাস্তায় যখন যাচ্ছিলেন হঠাৎ করে রাস্তায় একটা বিশাল বড় ভয়ঙ্কর একটা প্রাণী তার পথ আটকে ধরল একটা বন্য প্রাণী আর তার পথ আঁকড়ে ধরল এবং পথটি আঁকড়ে ধরলে এটি এখন তিনি কি করবেন এই পথটি তিনি কিভাবে অতিক্রম করবেন তিনি আসলে জানেন না তখন তার মনে পড়লো এখন আজকে আমি পরীক্ষা করে দেখব যে আসলে কে সত্য অথবা এই যে যেই একটা বিশাল বন্য প্রাণী এবং অধিকাংশ যেমন আব্দুর রাজাক মোসান্নফে আব্দুর রাজাকে এই ঘটনাটি বর্ণনা আছে যে আসলে এটি ছিল একটা আসাদ অর্থাৎ এটা একটা বাঘ যাই হোক তিনি এখন একটা একটা পাথর নিলেন পাথর তিনি হাতে নিয়ে পাথরটি ছুঁড়ে মারে মারার পূর্বে তিনি বলেন আল্লাহ ইনকা আল্লাহ যদি এই পাদ্রির যে কথা বলছে সেটি যদি আপনার প্রিয় হয় সেটি যদি সত্য হয় এবং এই জাদুকরের কথা যদি মিথ্যা হয় তাহলে এই যে আমি পাথরটি নিক্ষেপ করছি এর মাধ্যমে এই এই যে এই যে বন্য ভয়ঙ্কর প্রাণীটি এই প্রাণীটি যাতে ধ্বংস হয়ে যায় প্রাণীটি যাতে মারা যায় এটা বলে তিনি যখন এটি নিক্ষেপ করলেন সেখানে কিন্তু অনেক লোক উপস্থিত ছিল অতএব এটি নিক্ষেপ করার পরেই এটি গিয়ে ওই বাঘের গায়ে পড়ল এবং বাঘটি সাথে সাথে মারা গেল এই এই যুবক এবং অন্যান্য লোকেরা এবার নির্বিঘ্নে তারা রাস্তা অতিক্রম করলো তারা এবার তিনি এবার ওই পাদ্রির কাছেই তিনি সরাসরি চলে গেলেন এখন আর তিনি ওই জাদুকরের কাছে যান না পাদ্রির কাছে তিনি গিয়ে ঘটনাটি বর্ণনা করলেন বিস্তারিত ঘটনাটি বর্ণনা করার পর পাদ্রি বললেন আয় বোনাইয়া আন্তা আলিয়াউম আফদল মিন্নি হে বৎস এখন থেকে তুমি তো আমার চেয়েও বড় এখন তো তুমি আমার চেয়ে অনেক বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছ অতএব তোমার কাছে দিন সত্যিকার দিন চলে এসেছে এখন তুমি পরীক্ষার মুখোমুখি হবে যদি তোমায় তোমাকে কেউ পরীক্ষা করে তো এই যে লোকেরা তো জানলো তুমি আল্লাহর নাম নিয়ে কাজ করেছো অতএব এটি চারিদিকে জানাজানি হয়ে যাবে তোমাকে পরীক্ষায় ফেলা হবে তোমাকে ফেতনায় ফেলা হবে তোমাকে শাস্তি প্রদান করা হবে যদি তা করা হয় তাহলে তুমি ফালা তাদুল্লু আলাইয়া তুমি আমার ব্যাপারে বলে দিও না যে আমি এটা তোমাকে শিখিয়েছি এটি বলে দিও না তাহলে তারা আমাকে হত্যা করবে যাই হোক না কেন কিন্তু এই এই এই যে এই এই ছেলেটি এই শিশুটির কথা চারিদিকে ছড়িয়ে পড়ে এখন লোকেরা যখন রোগ বিভিন্ন রোগ নিয়ে কেউ কুষ্ঠ রোগ নিয়ে কেউ অন্ধ রোগ অন্ধত্ব নিয়ে ইত্যাদি নিয়ে তার কাছে আসে এবং তিনি এই শিশু যখনই তার কাছে কোনো একজন ব্যক্তি যেমন একজন কুষ্ঠরোগী আসলে তিনি হাতটি তার গায়ে এভাবে বলিয়ে দেন তখন তার গা তার শরীর ঠিক হয়ে যায় অন্যের অন্য রোগ দূর হয়ে যায় কোনো অন্ধ ব্যক্তি জন্মান্ধ তার কাছে আসলে তিনি চোখের উপর হাতটি বলিয়ে দেন তার অন্তত ভালো হয়ে যায় অর্থাৎ সে চোখে এবার দেখে এবার এই যে বাদশার কথা আমরা বললাম বাদশার একজন মন্ত্রী তিনিও এরকম অন্ধ ছিলেন অথবা বাদশার একজন উপদেষ্টা তিনি অন্ধ ছিলেন বাবাদশার একজন বন্ধু খুবই নিকট স্থানীয় তিনি নিকটবর্তী একজন বন্ধু তিনি এরকম অন্ধ ছিলেন আর তিনি এই শিশুর কথা শুনলেন শুনে তিনি শিশুর কাছে আসলেন এসে তাকে বললেন যে আমি শুনলাম তুমি নাকি সবাইকে সুস্থ করে দিচ্ছ তখন তিনি বললেন যে না ইন্নিল্লা আশফি আহাদান ইন্নামা ইয়াশফি আল্লাহ তালা আমি কাউকে আমি কাউকে মুক্ত করি না আমি কাউকে ভালো করে দিই না আল্লাহ সুবাহানুয়াতালা মানুষকে ভালো করেন যদি আপনি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে দাউতুল্লাহ ফেসাফ তাহলে আমি আমি আল্লাহর প্রতি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব তিনি আপনাকে ভালো করে দেবেন তখন এই যে রাজার যে মন্ত্রী তিনি তখন আল্লাহর প্রতি ইমান আনলেন এবং এই বাচ্চা আল্লাহর কাছে দোয়া চাইল দোয়া চাইলে তিনি তখন ভালো হয়ে গেলেন এটা হওয়ার পরে তিনি বাদশার কাছে গেলেন বাচ্চা তাকে বললো আরে তুমি না অন্ধ ছিলে তুমি আবার চোখে দেখছো কিভাবে তখন তিনি বললেন যে ওই ওই ছেলের কথা যে এই ছেলের কাছে শিখেছে এবং ছেলেকে ধরে নিয়ে আসলে দেখা গেল যে এই সেই ছেলে যে ছেলেকে প্রতিদিন পাঠানো হতো ওই যে জাদুকরের কাছে জাদু শেখার জন্য এখন তিনি ছেলেকে বললেন তুমি এগুলো কোথেকে শিখেছ তখন ছেলেকে প্রচন্ড যখন প্রেশার দেওয়া হলো ছোট মানুষ তো সে বলে দিল যে আমি পাদ্রির কাছ থেকে শিখেছি পাদ্রিকে ধরে নিয়ে আসা হলো পাদ্রীকে বলা হলো এর যে আন্দিনিক তুমি তোমার দিন থেকে তুমি যে ধর্ম প্রচার করছো তুমি যে দিনের কথা বলছো এগুলো থেকে তুমি ফিরে আসো আর না হয় তোমাকে হত্যা করা হবে তখন সে অস্বীকার করলে তাকে হত্যা করা হলো করাত আনা হলো তাকে দ্বিখণ্ডিত করা হলো এবং তাকে হত্যা করে ফেলা হলো এবার নিয়ে আসা হলো ওই যে রাজার যে মন্ত্রী বা তার বন্ধু তাকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তুমি তোমার ধর্ম প্রত্যাখ্যান করো ত্যাগ করো তুমি আমাকেই স্বীকার করে নাও যখন সে সেটা অস্বীকার করলো তখন তাকেও হত্যা করা হলো এবার তারা নিয়ে আসলো এই বালকটিকে বালকটিকে নিয়ে আসলো এবং তাকে বলা হলো তোমাকে হত্যা করা হবে তুমি তোমার দিন ছেড়ে দাও সে বললো যে না আমি আমার দিন ছাড়বো না তোমরা আমাকে হত্যা করো তারা ভাবলো এই ছোটো মানুষ তাকে এইভাবে হত্যা করা দরকার কি একদল লোক দিয়ে তাকে পাহাড়ে পাঠিয়ে দেওয়া হলো যে পাহাড় থেকে তাকে ছুঁড়ে ফেলা হবে জঙ্গলে যাতে জঙ্গলে বিভিন্ন প্রাণী যাতে তাকে খেয়ে ফেলে অথবা পাহাড় থেকে পড়ে যাতে সে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যখন লোকেরা তাকে নিয়ে পাহাড়ে উঠল তখন তিনি এই যুবকটি বলে উঠলেন এই বালকটি বলে উঠলেন আল্লাহ হুম্মা ইক ফিনি হিম বিমা সে এতে হে আল্লাহ তুমি তোমার যা মনে চায় তা দিয়ে তুমি তাদেরকে আমাকে তাদের থেকে রক্ষা করো তুমি তাদের জন্য যথেষ্ট আমার কিছুই বলার নেই তখনই হঠাৎ করে সেখানে ভূমিকম্প হলো ভূমিকম্প হওয়ার পর এরা সবাই একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এরা ধ্বংস হয়ে গেল এই এই বালক বেঁচে গেল রাজার কাছে যখন সে হেঁটে আসলো এবং রাজা বলল তুমি অক্ষত অন্যান্যরা কোথায় তখন তিনি বললেন যে অন্যান্যরা এভাবে ধ্বংস হয়ে গিয়েছে এবার রাজা কিছু লোককে নিয়ে তাকে সমুদ্রের গহীন গভীর সমুদ্রে পাঠিয়ে দিল যাতে গভীর সমুদ্রে তাকে নিক্ষেপ করে আসা হয় যখন গভীর সমুদ্রে তাকে নিয়ে যাওয়া হলো তখন তিনি সে আগের মতো করে বললেন আল্লাহ হুম্মা ইকফিনিহিম বিমাশিত হে আল্লাহ তুমি যা তোমার মনে চায় তা অনুসারে তুমি তাদেরকে তুমি তাদের ব্যাপারে তুমি সিদ্ধান্ত নাও তাদের ব্যাপারে তুমি যথেষ্ট এবং সেখানে সমুদ্রে হঠাৎ করে ঝড় হলো তাদের যে নৌকা সেটি ডুবে গেল এবং তার সেখানে সলিল সমাধি লাভ করলো এই যুবক তিনি এই বালক তিনি ফিরে আসলেন বলা হয় যে তিমি মাছ তাকে নিয়ে এসেছে তাকে তীরে তাকে পৌঁছে দিয়েছিল এই যে একটা পরিস্থিতি এটি যখন রাজার কাছে আসে তখন রাজা বলে যে তাহলে উপায় কি তখন এই শিশু বললেন যে তুমি আমাকে কখনো হত্যা করতে পারবে না একটা পদ্ধতি তুমি আমাকে হত্যা করতে পারবে তাহলে যে তুমি জনগণকে লোকজনকে একত্রিত করো সেখানে তুমি তোমার যে তীরের যে ঝুড়ি আছে ওই তীরের একটা ঝুড়ি তুমি নেবে একটা ঝুড়ি নিয়ে একটা তীর তুমি আমার দিকে তাক করে তুমি বলবে এই বিসমি হাদ আল গোলাম অথবা বিসমিল্লাহ রব্বাহাদ গোলাম আল্লাহর নামে বলছি যিনি এই গোলামের রব তার নামে আমি এই তীরটি নিক্ষেপ করছি এটি বলেই তুমি যদি নিক্ষেপ করো তাহলেই শুধুমাত্র তুমি আমাকে হত্যা করতে পারবে অনেক লোককে একত্রিত করা হলো এবং চারিদিকে তো এই ঘটনা জানাজানি হয়ে গেছে তাকে হত্যা করা হবে এবং রাজা সত্যি এরকম একটি তীর নিক্ষেপ করলো এই এই শিশুকে রক্ষ করে এবং সে বলল যে বিসমিল্লাহ রব্বিহাদ গোলাম এই গোলামের এই বালকের রবের নাম দিয়ে আমি তীর নিক্ষেপ করছি সত্যি কার অর্থে এবার তার গায়ে গিয়ে তীর পড়লো এবং সে মারা গেল সেখানে হাজার হাজার জনতা উপস্থিত ছিল তারা চিৎকার করে বললো আমান্না বি রব্বিল গোলাম তাহলে আমরাও এই গোলামের এই বালকের রবের প্রতি আমরাও ইমান আনলাম এখন যা হওয়ার তাই হয়ে গেল এই রাজা একজন মানুষকে তাকে হত্যা করতে গিয়ে তা দিন কারণ দিন গ্রহণের কারণে একজন মানুষকে হত্যা করতে গিয়ে সে আসলে লক্ষ লক্ষ মানুষকে সে আবার ইমানদার বানিয়ে ফেলেছে এটি যখন রাজার কাছে গেল রাজা তখন বলল তার প্রজা তার এবং তার সৈন্য সামন্তদেরকে যে তোমরা পরীক্ষা বা তোমরা এই যে খাল খনন করো এবং তোমরা গর্ত খনন করো ওখদুদ যেটি বলা হয় এবং সেখানে তোমরা আগুন জ্বালাও যারা ইমান এনেছে তাদেরকে বলো যে তারা ইমান ছাড়বে কিনা যদি না ছাড়ে তাহলে তাদেরকে সেখানে নিক্ষেপ করো এবং এভাবে হাজার হাজার লোককে হত্যা করা হলো এর মধ্যে একজন নারী তিনি তার সন্তানকে নিয়ে আসলেন এই সন্তানও সেখানে এবং এই নারীও সেখানে ছিলেন তিনি ইসলাম গ্রহণ করেছেন তাকে যখন নিয়ে আসা হলো তাকে সেখানে নিক্ষেপ করা হবে তখন এই নারী তিনি একটু চিন্তা করছিলেন যে আমি কি করব আমার শিশু আমি কি দিন গ্রহণ করব নাকি প্রত্যাখ্যান করব না কি করবো এরকম একটা কনফিউশনে যখন ছিলেন তখন তার ছেলে এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা এই ছোট বাচ্চা তখন বলে উঠল ইয়া উম্মা ইসবিরি ফা ইন্নাকা আলাল হাক্কি হেমা তুমি ধৈর্য ধারণ করো তুমি হকের উপর আছো সত্যের উপর আছো এই ছোট বাচ্চা সে তো কথা বলতে জানে না কে তাকে কথা বলা শেখালো আল্লাহ সুবহান তারা তার জাবান দিয়ে এই কথাটি তিনি আল্লাহ সুবহান তালা বের করে দিলেন এবং এই সন্তান এবং এই সন্তানের মাকে তখন আগুনে নিক্ষেপ করা হলো কিন্তু সন্তানকে আগুনে নিক্ষেপ করা হয়নি বরং তাকে মাটিতে তাকে কবর দিয়ে দেয়া হলো কিন্তু ঘটনাটি এরকম বর্ণিত আছে এখানে আমরা দেখছি যে এই বিষয়ে বর্ণনা করা হয়েছে এরকম ইমাম মুসলিমেই এই ঘটনার শেষের দিকে কথা বলা আছে যে ফাম্মাল গোলাম উফা ইন্না হুদুফিনা যে গোলাম এই এই বালকটিকে ওই যে যে বালকটিকে হত্যা করা হয়েছে আর যে যেই পাদ্রির কাছে দিন শিখেছিল যার কারণে এতগুলো ঘটনা এই বালকটি ওইখানে ওই নারীকে মহিলাকে এবং তার শিশুকে কিন্তু আগুনে নিক্ষেপ করা হয়েছে কিন্তু এই যে বালক যাকে তীর দিয়ে হত্যা করা হলো তাকে কি করা হয়েছিল তাকে আসলে দাফন করা হয়েছিল ফাইউজ কারু আন্নাহু জাফি জামানে অমর ইবনুল খত্তাব ওয়া আসবাহু আলা সুদগিহি কেনা কেনা ওয়াদা যে এই ওমর ইবনুল খত্তাব রদি আল্লাহ যুগে এই বালকটিকে তার কবর থেকে উঠে তার কবর থেকে তাকে কবর খোদাই করে তাকে উত্তোলন করা হয়েছিল এবং দেখা গেল যে তার এই যে এই যে চোখ এবং এই কান এর মধ্যে যে চোয়াল এই চোয়াল এইভাবে হাত রেখে সে আসলে ঘুমিয়ে থাকার মতো আছে অক্ষত তার শরীরে এক একটুকু একটা একটা একটা পশমও তার শরীর থেকে পড়েনি তার শরীরে সামান্যতম কোনো পচন ঘটেনি এভাবে আল্লাহ ফাওনা তারা তাকে রক্ষা করেছেন এই হচ্ছে প্রিয় দর্শক এই ঘটনা যেখান থেকে আমরা বুঝতে পারি যে দেখুন এখানে দিনের উপর কায়েম থাকার জন্যে আমাদের সন্তানগুলোকে আমরা কিভাবে শেখাবো এই এখান থেকে একটি নমুনা আমরা দেখি আমরা দেখি যে সাহাবাহিক আমরা যে আল্লাহ তালাহম তাদের সন্তানদেরকে সালফে সালেহীন তাদের সন্তানদেরকে আকিদার উপরে সহি আকিদা অর্থাৎ সহি বিশ্বাস ইমানের উপর তাদেরকে রাখার জন্য তারা কি কি কাজ করেছেন আমরা এখানে দেখি মোসান্নফ ইবনে আবি সাহেবা তিনি একটি হাদিস বর্ণনা করছেন যে একজন নারী তিনি তার সন্তানকে ওহুদের যুদ্ধে তার সন্তান হাতে একটা তলোয়ার দিয়ে রাসুল্লাহ সাল আলী আসলাম কাছে নিয়ে আসেন কিন্তু এই তলোয়ারটি বহন করার মতো ক্ষমতাও তার নেই তখন তিনি তার তার কোমরের সাথে এই এইটিকে বেঁধে দিলেন কোমরের সাথে ওই তলোয়ারটিকে বেঁধে দিয়ে রাসুল্লাহ সালামের কাছে নিয়ে আসলেন এবং বলেন ইয়া রাসুল্লাহ হাদা ইবনি ইউকাতিল আনক আমার এই যুবক আমার এই ছেলে এই যে শিশু যে তলোয়ার বহন করার মতো শক্তি তার নেই সে আপনার পক্ষে আপনার শত্রুদের বিরুদ্ধে আপনার সাথে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে তখন রাসুল্লাহ সাল্লাম বলেন আই বোনাইয়া এহমাল হা হুনা আচ্ছা হে বৎস ঠিক আছে তুমি যে তলোয়ারটি তলোয়ারটি তুমি এখানে নাও এখানে নাও এই কথা বলে রাসুল্লাহ সাল আলী আসসালাম তাকে দেখিয়ে দিলেন যে তলোয়ারটা সে কোথায় বহন করবে ওই কোমরে বেঁধে নে কোমরে বেঁধে নিলে তো আর এটি দিয়ে কোনো কাজ করতে পারবে না অতএব তুমি এই জায়গায় গ্রহণ করো এটা বলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম যুদ্ধের ময়দানে গেলেন এবং যুদ্ধের ময়দানে দেখা গেল যে কিছুক্ষণ পর এই যুবক এই এই শিশু রাসুলের কাছে আসলো যখন তার শরীরে ক্ষত বিক্ষত আহত হওয়ার দাগ রাসুল ইসলাম তাকে বললেন যে তুমি কি আহত হয়েছ এবং তারপরে তাকে ওই যে ফার্স্ট এইড যিনি দেয় অর্থাৎ তার সেবা শুশ্রূষা করা হলো তার ব্যান্ডেজ লাগানো হলো এবং ব্যান্ডেজ লাগানোর পর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন মনে হয় তুমি ভয় পেয়েছো সেই এই শিশু বলল যে না ইয়া রাসুল্লাহ আমি ভয় পাইনি এখানে আমরা দেখি যে মায়েরা শিশুদেরকে জিহাদ এর আল্লাহ রাসুলের সম্মান রক্ষা দিন তাদের আকিদা রক্ষা করার জন্য রাসুলের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে তারা তাদেরকে অনুপ্রাণিত করেছেন ইভেন তাদের সন্তানরা যদি শহীদ হয় তাহলে তারা প্রচন্ড খুশি তারা প্রচন্ড আনন্দ তারা প্রকাশ করেছেন ইমাম আহমদ এবং ইমাম বখাই রহমুল্লা আনাসিমনে মালিক রাজি আল্লাহ থেকে হাদিস বর্ণনা করছেন যে হারেসা বিন আর রাবি রাজি আল্লাহ তালানহু ও তিনি বদরের যুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ আসলাম তাকে নজর নজর মানে হচ্ছে কোথায় কি হচ্ছে এগুলো দেখার জন্য তাকে নিয়োগ করলেন আর সে ছিল একটা বালক মাত্র রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের পক্ষে তিনি কাজ করতে গিয়ে হঠাৎ করে তার গায়ে একটি তীর এসে পড়ে এবং তীর এসে পড়ার পর তার এই যে এই যে নাহার অর্থাৎ তার এই এই গলার মধ্যে গণ্ড দেশে সেটি পড়ে এবং সে তার কারণে তিনি সেখানে শাহাদত বরণ করেন তার মা রবি রাজি আল্লাহ তালা আনহা তাকে নিয়ে আসেন এবং এসে বলেন ইয়া রাসুল্লাহ আল্লাহ কদ আলিম হারেসা আপনি জানেন যে হারেসা আমার কাছে কতটা প্রিয় হারেসা কতটা প্রিয় আমার কাছে এই হারেসা ইন্তেকাল করেছে ফা ইনকান মিন আহলিল জান্নাতি ফা আসবের তাহলে যদি সে জান্নাতি হয় এই যে যুদ্ধের ময়দানে সে মারা গেল তাহলে যদি সে জান্নাতি হয় তাহলে আমি ধৈর্য ধারণ করব আর যদি সে জান্নাতি না হয় তাহলে আমি আপনি তাহলে দেখবেন আমি কেমন চিৎকার কান্নাকাটি করি তাহলে আমি দেখবেন যে আমি কি করি রাসুল্লাহ সাল্লাহ বলেন ইয়া উম্মা হারেসা হে হারেসার মা

আব্দুর রহমান এমনি আউফ রাদি আল্লাহ তালাহু থেকে সেই ঘটনা বর্ণনা করেছে এর আগেও বদর যুদ্ধে যেখানে দুই শিশু হজরত আব্দুর রহমান এমনি আউফ রাদি আল্লাহ তালাহকে যুদ্ধের ময়দানে জিজ্ঞেস করলেন ইয়া আমি হে চাচা একটু আবু জাহেল একটু আবু জাহেলকে আমাদেরকে দেখিয়ে দিন তিনি বললেন আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবে তখন তারা বললেন যে আমরা শুনেছি আবু জাহেল রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে প্রচণ্ড কষ্ট দিত এই জন্যে আমরা আবু জাহালকে হত্যা করতে চায় এবং কিছুক্ষণ পরে তারা আবু জাহালকে হত্যা করেছে দুজনেই এবং তারা দৌড়ে এসে রসুলামকে বলেছে ইয়ারসল্লাহ আমরা আমি আবু জাহালকে হত্যা করেছি রসুলাম বললেন তোমাদের তলোয়ারটা দেখাও তো ছোট্ট তলোয়ার নিয়ে তারা গিয়েছে এবং দুজনেই তলোয়ার দেখলো রসুলাম বললেন তোমরা দুজনেই আসলে তাকে হত্যা করেছ এই দুজনের একজনের নাম ছিল মহাজেবনে আমর ইবনে জামুহ আর একজনের নাম ছিল মহাজেবনে আফরা এই দুই দুই শিশু ইমাম বখারি মুসলিম আবু আলা অনেকে হাদিসটি বর্ণনা করেছেন আমরা দেখি শিশুর অনেক সময় তারা কেঁদেছে যদি তাদেরকে যুদ্ধের ময়দানে যেতে না দেয়া হতো এরকম অনেক ঘটনা আমরা আগে বর্ণনা করেছি অমায় রেবনে আবি ওয়াক্কাস রাদি আল্লাহ তালানহু তাকে যদি যখন বদরের ময়দানে তাকে যেতে দেয়া হয়নি তখন তিনি বলেছিলেন তিনি কান্না করেছিলেন তাকে সেখানে যেতে দেওয়ার জন্যে সামুর এমনি জন্দব যখন তাকে উহুদের ময়দানে যেতে দেয়া হয়নি তিনি রসুলামকে বললেন ইয়া রসল্লাহ আমার বন্ধুকে যেতে দিয়েছেন আমরা দুজনে যদি মল্লযুদ্ধ করি তাহলে আমি জিতব তবে আমাকে আপনি যেতে দিন এভাবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম এদেরকে আমরা দেখি যে তারা তাদের আকেইদার উপর তাদের দিনের উপর থাকতেই ইভেন তারা যুদ্ধের ময়দানে স্বেচ্ছায় তারা অংশগ্রহণ করেছে তাদের পিতামাতা তাদেরকে পাঠিয়েছে এরা আবার রাসুলের কাছে এসে বলতেন ইয়া রাসল আমি যুদ্ধের ময়দানে আপনার পক্ষে যুদ্ধ করতে যেতে চাই কিন্তু আমার তো যুদ্ধের ময়দানে যাওয়ার মতো হাতিয়ার কিছুই নেই রাসুলাম তখন বলতেন যে ঠিক আছে অমকের কাছে যাও সে অসুস্থ অসুস্থ হয়ে গিয়েছে তার হাতিয়ারগুলো তুমি গ্রহণ করো এবং তার কাছে যেতেন তারা তাদেরকে যুদ্ধের ময়দানে তাদের যাওয়ার জন্য উপকরণগুলো প্রদান করতেন আবার কখনো কখনো বাবারা তাদের সন্তানদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন যাতে তারা দেখতে পায় যে কিভাবে রাসুলের পক্ষে রাসুলের দিনের জন্য জন্য যুদ্ধ করতে হয় এখানে অরবাবনে জোবাই রাদি আল্লাহ তালাহ তিনি বলছেন যে আমার পিতা জোবাই রাদি আল্লাহ তালাহুর তার শরীরে তিনটি এমন ক্ষত ছিল যেই ক্ষতগুলো তার শরীরের বিভিন্ন অংশে ছিল বিভিন্ন যুদ্ধে এগুলো হয়েছে এবং ইয়ারমুকের যুদ্ধে তিনি যেই যুদ্ধে তিনি শাহাদ বরণ করেন সেই যুদ্ধেও তিনি কিভাবে ওই ক্ষতর জায়গায় আবার আহত হয়েছেন সেই ঘটনা বর্ণনা করেছেন তিনি যাই হোক সেটা মূল কথা নয় তিনি বলছেন যে এই ইয়ারমুকের যুদ্ধে এই জোবাইর আবনুল আওয়াম রাদি আল্লাহ তার ছেলে আবদুল্লাহ আবনে জোবাইর রাদি আল্লাহ তালাহুকে তিনি এই যুদ্ধে নিয়ে গিয়েছিলেন এবং এই যুদ্ধে তিনি যখন তাকে নিয়ে যাওয়া হয় তখন তার বয়স ছিল মাত্র তার বয়স ছিল মাত্র দশ বছর দশ বছর ছেলেকে তিনি তার সাথে যুদ্ধের ময়দানে নিয়ে যান এ হচ্ছে প্রিয় দর্শক এই বিষয়ে আলোচনা আমরা এখানে লম্বা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করলাম যে আমাদের শিশুদেরকে যদি আকিদের উপর প্রতিষ্ঠিত রাখতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করলাম শরীরিক আকিদা শিক্ষা দিতে হলে তাদেরকে ক্যালেমাত তাওহিদ শিক্ষা দিতে হবে আবারও আমরা সামারি করছি দুই নম্বর হচ্ছে তাদেরকে আল্লাহ সম্পর্কে জানাতে হবে রাসুল সালামের ভালোবাসা শেখাতে হবে আল্লাহর ভালোবাসা জানাতে হবে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে এবং সর্বশেষ আমরা পঞ্চমত বলেছি যে তাদেরকে এই আকিদের উপর প্রতিষ্ঠিত থাকতে হলে তাদেরকে কোরবানি দিতে হবে এই কোরবানি কোরবানির বিষয়টি তাদেরকে জানাতে হবে অতএব এই হচ্ছে আমাদের এই বিষয়ে আলোচনা সহি আকিদা বিষয়ে আলোচনা আগামী পর্ব থেকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যে আমাদের সন্তানদের মাঝে যদি আমরা এবাদতের বলি স্পিরিট তৈরি করতে চাই যদি আমরা তাদেরকে ইসলামী ব্যক্তিত্ব তৈরি করতে চাই তাহলে তো আমরা তাদেরকে দেখতে হবে তারা ইসলামের আবাদতগুলো সঠিকভাবে পালন করছে সেই শিক্ষা আমরা তাদেরকে কিভাবে দেব সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তখন আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় হায়দানা আইন্দি ওয়াল আলম আহমদুল্লাহ ওসল্লাহ সুবাহ আলা নবীন মোহাম্মদ ওয়াল আলহি ওসাইবি আজমাইন والسلام عليكم ورحمة الله وبركاته